إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া মসজিদের পরিবেশে অতি ফজিরতপূর্ণ সময় জুমার আজানের পর নামাজের পূর্ব এই মুহূর্তে যিনি কিছু মুজাকারার এক মসজিদে আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন আমরা দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ আর আল্লাহ তালার কাছে দিল খুলে দোয়া করি এই স্বল্প সময়ের আলোচনার দ্বারা আল্লাহ তালা যেন আমাদেরকে দিন সম্পর্কে সঠিক একটা বুঝ আল্লাহ তালা আমাদেরকে দান করে আমাদের উপর আল্লাহ তালার এটা অনেক বড় এহসান যে আল্লাহ তালা আমাদেরকে জন্মসূত্রে এমন এক দিনের অনুসারী করেছেন এমন এক ধর্মের অনুসারী করেছেন যেটা আল্লাহ তালার কাছে একমাত্র নির্বাচিত এবং মনোনীত ধর্ম এবং জীবন ব্যবস্থা নসিব হওয়া আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে আখেরাত সম্পর্কে বিশুদ্ধ ইমানটা রাখা এটা এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত এর চাইতে বড় কোনো নিয়ামত নেই এই ইমানের মূল্য কেমন এই ইমানটা এত দামি জিনিস এত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ জিনিস ইমানটা যে যদি সমগ্র পৃথিবীর রাজত্ব একদিকে রাখা হয় আর মুসলমানকে বলা হয় এই রাজত্ব তোমাকে দেওয়া হবে যে মুসলমান পূর্ণ পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে পূর্ণ পৃথিবীকে তোমরা পরিচালিত করবে তোমাদের নিরঙ্কুশ ক্ষমতা সীমাহীন ক্ষমতা থাকবে এই পৃথিবীতে কিন্তু বিনিময়ে তোমাকে ইমান থেকে বঞ্চিত হতে হবে তোমার ইমানটা এর বিনিময়ে ছিনিয়ে নেওয়া হবে এই অবস্থায় ইমানটা এত দামি এবং এত মূল্যবান একটা সম্পদ যে মুসলমান এই ইমানের বিনিময়ে দুনিয়া দুনিয়ার রাজত্ব এটা তো কোনোভাবে গ্রহণ করবেই না বরং মুসলমান জীবন দিয়ে তার ইমানের হেফাজত করবে এই উপলব্ধিটা যাদের মাঝে আছে তাদের ইমানের দাম ইমানের বুস্তাদের আছে ইমানই আলোচনার দ্বারা উদ্দেশ্য আমাদের মাঝে এই উপলব্ধি তৈরি হওয়া ইমানের যত আলোচনা এটার দ্বারা উদ্দেশ্য এইটা এই উপলব্ধি আমাদের তৈরি হওয়া যে আমাদের তো সবচেয়ে দামি সম্পদটা ইমান এই ইমানের বিনিময়ে যদি আমাকে পূর্ণ পৃথিবীর রাজত্ব পূর্ণ পৃথিবীর নিরঙ্কুশ ক্ষমতাও যদি আমাকে দেওয়া হয় এই ইমানের বিনিময়ে আমি তো দুনিয়া কেন এরকম যদি সপ্ত দুনিয়াও আমাকে দেওয়া হয় আমি এই ইমানের বিনিময়ে কোনো কিছুই গ্রহণ করব না আমি ইমানটার হেফাজত করব কারণ আমার আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থাটা হল ইসলাম আর যত ধরনের জীবন ব্যবস্থা আছে যত ধরনের মতবাদ আছে যত ধরনের সংস্কৃতি আছে যত ধরনের কালচার আছে আর যত ধরনের সভ্যতা আছে গুত্রীয় দেশীয় আঞ্চলিক আর যত ধরনের সংস্কৃতি আছে একজন মুসলমান ইমান গ্রহণের দ্বারা এই সমস্ত কিছুর সাথে সম্পর্কহীনতা ঘোষণা করে একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহ তালার দেওয়া একমাত্র মনোনীত দিন এটাকে সে গ্রহণ করে কারণ এই ইসলাম আল্লাহর মনোনীত এই জীবন ব্যবস্থার বাইরে যে গোত্রীয় দেশীয় আঞ্চলিক মানব রচিত যুগ যুগ ধরে চলে আসা আর যত ধরনের সংস্কৃতি আছে এটার দ্বারা মানবতার কোন কল্যাণ ব্যক্তি হিসাবে আমার কোন উন্নতি সমৃদ্ধি ব্যক্তি হিসেবে আমার কোন সফলতা আসবে না এই সমস্ত পথ এই পথগুলো হলো ব্যর্থতার পথ একমাত্র একটাই পথ ইসলামের পথ এই একটা পথ এই পথটা হলো সফলতার পথ এই পথ থেকে এক চুল পরিমাণও পদচ্যুত হওয়া যাবে এই পথকে ছেড়ে অন্য কোনো পথে এক হাঁটা যাবে না এই উপলব্ধি থাকতে হবে একজন মুসলমানের এটা তার ইমানের দাবি ইমানের অপরিহার্য দাবি ইসলাম মুসলমানদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করে এবং ইসলাম মুসলমানদেরকে ডাকে আহ্বান করে দাওয়াত দেয় তোমরা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো এটা ইসলামের দাওয়াত আমানু ادخلوا في السلم كافة يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا হে ইমানদারেরা উদখুলু তোমরা প্রবেশ করো সিলমি মানে ইসলামে কাফা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো ইসলাম অর্থ নিজেকে সুপোর্ট করা ইসলাম অর্থ আত্মসমর্পণ করা ইসলাম অর্থ নিজের সমস্ত কিছু থেকে রিক্ত হস্ত হয়ে যাওয়া ইসলাম ধর্ম গ্রহণ করার অর্থ হল আমি আমাকে সুপুর্দ করে দিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার অর্থ হল আমি আত্মসমর্পণ করলাম একটু বুঝার চেষ্টা করি ইসলাম ধর্ম গ্রহণ করার অর্থ হল আমি আমার নিজের সমস্ত কিছু থেকে রিক্ত হস্ত হয়ে গেল নিজেকে সম্পূর্ণ আল্লাহর আদেশের অধীন করে দিলাম না আমার নিজের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত আছে না আমার পরিবারের ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্ত আছে সমস্ত সিদ্ধান্ত আল্লাহর আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার সমস্ত কিছুকে পরিচালিত করব মুসলমান তো ইসলামকে গ্রহণ করে আল্লাহর সাথে এই অঙ্গীকার করে এই এগ্রিমেন্ট করে যে আমি এখন থেকে তোমাকে আমার প্রভু হিসেবে স্বীকার করে আমার করণীয় বর্জনীয় আমার সমস্ত সিদ্ধান্তকে তোমার সিদ্ধান্তের কাছে অর্পণ করে দিলাম তোমার সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করলাম আমার সমস্ত চাওয়া পাওয়া তোমার কাছে দিয়ে আমি রিক্ত হয়ে গেলাম আমি তোমা আমাকে তোমার অধীন করে দিলাম আল্লাহ বলছেন তোমরা পুরোপুরি ভাবে নিজেকে সুপ্রত করো পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করো তোমার সমস্ত ব্যাপার সমস্ত সিদ্ধান্ত পুরোপুরি ভাবে আমার কাছে ন্যস্ত করো তোমরা তোমাদেরকে পুরোপুরি ভাবে আমার অধীন করে দাও এইটি কোরআন করিমের এই আয়াতের দাওয়াত দেখেন এই আয়াতে আল্লাহ তালার কাম্য আল্লাহ এটা চাইছেন যে উদ্খুলু আমানু হে ইমানদারেরা উদ্খুলু তোমরা সবাই প্রবেশ করো অর্থাৎ যত মুসলমান আছে এই পৃথিবীতে ইমানের দাবিদার যত মুসলমান আছে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ডাকতেছেন যারা ইমানের দাবি করে তোমরা সবাই প্রবেশ করো অর্থাৎ শতভাগ মুসলমান তোমরা ইসলামে প্রবেশ করো মুসলমানদের শতভাগ এমন না যে মুসলমানদের পঞ্চাশ ভাগ ইসলামে প্রবেশ করল পুরোপুরি বা দশ ভাগ মুসলমান হান্ড্রেড পার্সেন্ট ইসলামকে গ্রহণ করলো বাকি দশ ভাগ নাইনটি পার্সেন্ট ইসলামকে গ্রহণ করল আরো দশ ভাগ তারা এইটটি পার্সেন্ট ইসলামকে গ্রহণ করল এরকম আরো দশ ভাগ তারা সিক্সটি পার্সেন্ট ইসলামকে গ্রহণ করল বা সিক্সটি পার্সেন্ট মুসলমান পুরোপুরি ইসলামকে গ্রহণ করল বাকি চল্লিশ পার্সেন্ট এরা পুরোপুরি গ্রহণ না করে পঞ্চাশ পার্সেন্ট ইসলামকে গ্রহণ করল এটা না শতভাগ মুসলমানদেরকে আল্লাহ রাখতেছেন আবার ইসলামেও যে প্রবেশ করতে বলতেছেন শতভাগ ইসলামে প্রবেশ করতে বলতেছেন অর্থাৎ এই আয়াতের দাওয়াত যে তোমরা শতভাগ মুসলমান শতভাগ ইসলামে প্রবেশ করো তাই মুসলমানদের মাঝে যদি এমন পার্সেন্ট থাকে যে তারা ইসলামের এবাদত পদ্ধতি এটাকে তো গ্রহণ করলো কিন্তু ইসলামের বিচার ব্যবস্থা এটাকে তারা গ্রহণ করতে অসম্মতি প্রকাশ করলো অথবা ইসলামের বিচার ব্যবস্থা ইসলামের এবাদত পদ্ধতি এটাকে পূর্ণই গ্রহণ করুন কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা এটাকে সে গ্রহণ করতে অসম্মতি প্রকাশ করল অথবা সে ইসলামের এবাদত পদ্ধতি ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী আইন এবং বিচার ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এই সমস্ত কিছুকে সে সম্মত কিন্তু ইসলামে যে পারস্পরিক অধিকার পারস্পরিক দায়িত্ব পালন এই ক্ষেত্রে সে শিথিলতা করলো এটাকে মেনে নিতে অসম্মতি প্রকাশ করল তো কোরআনে করিমের এই আয়াত তাদেরকে ডাকতেছে না এইভাবে হবে না উদ্ভুল তুমি পুরোপুরি ইসলামে প্রবেশ করো অর্ধেক না মুসলমানের কাছে আল্লাহর চাওয়া যে পুরোপুরি ইসলামে প্রবেশ করো নিজ ইমানের দাবির সত্যতা প্রমাণে তোমাকে পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে শতভাগ মুসলমানদেরকে ডাকা হচ্ছে তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এক শতাংশ বাদ থাকতে পারবে না মুসলমানদের এক শতাংশ বাদ থাকা যাবে বাদ থাকা যাবে মুসলমান সে শিক্ষিত হোক সে অশিক্ষিত হোক শিক্ষিতকেও পূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে যার মাঝে শিক্ষার আলো নেই তাকেও পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ করতে হবে মুসলমান শাসককেও পূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে মুসলমান বিচারক তাকেও পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে হবে মুসলমান রাষ্ট্রের জনতা তাদেরকেও পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে হবে সেই মুসলমান সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সে রাজা হোক সে ফকির হোক সে ধনী হোক সে গরিব হোক সে সেনাপতি হোক আর সে সৈনিক হোক মুসলমান তুমি যেই স্তরের হও না কেন ইসলামের আহ্বান তুমি পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো কতটুকু সবটুকু সবটুকু ইসলামে প্রবেশ করো ইসলামের প্রত্যেকটা হুকুম আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধান এটা সকল মুসলমানের জন্য আল্লাহর প্রত্যেকটা বিধান এটা মানা সকল মুসলমানের কর্তব্য আল্লাহ তালার হুকুম যেটা মানতে হবে শিক্ষিতকেও মানতে হবে অশিক্ষিতকেও মানতে হবে এটা ধনীকেও মানতে হবে গরিবকেও মানতে হবে এটা রাজাকেও মানতে হবে প্রজাকেও মানতে হবে এটা আমিরকেও মানতে হবে ফকিরকেও মানতে হবে আর ইসলামের যে বিধানটা নিষেধ এটা করা যাবে না এটা রাজাও করতে পারবে না প্রজাও করতে পারবে না ধনীও করতে পারবে না গরিবও করতে পারবে না যেটা পারবে না কেউ পারবে না যেটা নিষেধ সবার জন্য নিষেধ আর যেটা হুকুম এটা সবার জন্য হুকুম যেমন মনে করেন ইসলামের একটা হুকুম নামাজের হুকুম ইসলামের নামাজের এই হুকুমটা সবার জন্য শিক্ষিত ব্যক্তির জন্য নামাজের হুকুম অশিক্ষিত ব্যক্তির জন্য নামাজের হুকুম আলেমের জন্য নামাজ যেমন ফরজ একজন ডাক্তারের জন্য নামাজ ওইরকম ভাবেই ফরজ একজন ইঞ্জিনিয়ারের জন্য নামাজটা ওইরকম ভাবেই ফরজ একজন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য নামাজটা ওইরকম ভাবেই ফরজ একজন খেতে খাওয়া দিন মজুর একজন ব্যক্তি একজন রিক্সা চালক একজন ছেলাগিরি চালক তার জন্য নামাজটা একইভাবে ফরজ এমন বিধান ইসলামে নাই যে অমুকের যেহেতু দায়িত্ব বেশি অন্যান্য আরো অনেক কাজ তাকে সম্পাদন করতে হয় ঠিক আছে সে ওই সমস্ত দায়িত্ব পালন করুক তার নামাজের হুকুমটা তার জন্য শিথিল করে দেওয়া হলো এমন কোন হুকুম ইসলামে নাই আল্লাহ তালার দেওয়া হুকুম যেটা এটা সবার জন্য হুকুম কারো জন্য এই হুকুমের ক্ষেত্রে কোনো অব্যাহতি নাই যে হজ যাদের উপর ফরজ সবার উপর ফরজ হজের শর্ত হজ ফরজের যে সারায়ের এটা যাদের মাঝে পাওয়া যাবে এদের সকলের উপর হজ ফরজ এমন নেই ঠিক আছে তোমার যেহেতু এই সমস্ত সমস্যাগুলি আছে তোমার উপর ফরজ দা এমন কোন অব্যাহতি পত্র ইসলামে নেই ঠিক এমনি ভাবে নামাজের হুকুমের মতোই ইসলামের যে পারিবারিক আইন ইসলামের যে উত্তরাধিকারী আইন সকল মুসলমানের জন্যই নিজ পরিবার পরিচালনা নিজ উত্তরাধিকার বন্টন আল্লাহর দেয়া যে ইসলামী বিধান সে বিধান অনুযায়ী সে সম্পাদিত করবে এই ক্ষেত্রে সে বাধ্য এইটাই তার কর্তব্য একজন ধনী ব্যক্তির সম্পদ যেইভাবে বন্টিত হবে ইসলামের যে তরিকা একজন দরিদ্র ব্যক্তির জন্য ইসলামের তরিকা একটাই তরিকাকে পাল্টানো হয় নাই একজন রাজার ক্ষেত্রে ঠিক যেই হুকুম প্রজার ক্ষেত্রে একই হুকুম ইসলাম একই হুকুম আরোপ করেছে একজন শিক্ষিত ব্যক্তির জন্য যেই হুকুম একজন আলেমের জন্য যেই হুকুম একজন সাধারণ মানুষের জন্য একই হুকুম ইসলামের এই আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া যে আইন আর যে জীবন ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে দিতেন এটা এমন এক জীবন ব্যবস্থা কোরআনে কেরিমে মহান রব্বুল আলমিন সকলকে ডাকতেছেন আমার দেওয়া এই জীবন ব্যবস্থাকে তোমরা সবাই মেনে নাও পুরোপুরি মেনে নাও আমার দেওয়া এই জীবন ব্যবস্থা এটা সমাজের আলেমরা হান্ড্রেড পার্সেন্ট মানবে যারা আলেম না তারা ফিফটি পার্সেন্ট মানবে আলেমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করবে আমরা যারা আলেম না আমরা পঞ্চাশ পার্সেন্ট প্রবেশ করলেই হবে এরকম কোন অব্যাহতি পত্র ইসলামে নাই রাষ্ট্রের জনগণ পঞ্চাশ পার্সেন্ট মানবে রাষ্ট্রপ্রধানকে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে অথবা রাষ্ট্রপ্রধান তার জন্য পঞ্চাশ পার্সেন্ট মানলেই চলবে আর রাষ্ট্রের জনগণ তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে এই ধরনের কোন বিভাজন কোন বিভক্তি আল্লাহর দেওয়া আইন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের মাঝে নাই আল্লাহ তালা মানব জাতির জন্য এমন এক জীবন ব্যবস্থা তিনি প্রণয়ন করেছেন এমন এক জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এই জীবন ব্যবস্থাটা কেমন পর্যন্ত আল্লাহ তালার মনোনীত জীবন ব্যবস্থা একটাই আর সেই জীবন ব্যবস্থাটা কি ইসলাম একটাই জীবন ব্যবস্থা এবং এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জায়গায় আবাদত করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত যেমন পদ্ধতি আছে পরিবার পরিচালনার জন্য ঠিক আল্লাহ তালার তরফ থেকে দেওয়া পদ্ধতি আছে সমাজ পরিচালনার জন্য আল্লাহ তালার তরফ থেকে দেওয়া পদ্ধতি আছে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তালার তরফ থেকে দেওয়া পদ্ধতি আছে বাজার পরিচালনার জন্য আল্লাহ তালার তরফ থেকে দেওয়া পদ্ধতি আছে লেনদেন বিচার ব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহ তালার তরফ থেকে দেওয়া পদ্ধতি আছে পারস্পরিক হক অধিকার দায়িত্ব কার কতটুকু দায়িত্ব কার কতটুকু অধিকার আল্লাহ তালার তরফ থেকে তা নির্ধারণ করে দেওয়া আছে তাই একজন মানুষের জীবনের যত ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ সম্পাদনের একটা ছক একটা ছক একটা ম্যাপ একটা পদ্ধতি একটা মডেল আল্লাহ তালার তরফ থেকে করে দেওয়া আছে সেই একজন ব্যক্তি যখন ইসলামকে গ্রহণ করবে তার ইসলাম গ্রহণ করার অর্থ হল যে আমি ইসলামে প্রবেশ করলাম অর্থাৎ আল্লাহ তালার তরফ থেকে দেওয়া যে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার কাছে আমি আমাকে অর্পণ করে দিলাম আমার জীবনের সমস্ত কাজ আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত এক্ষেত্রে আমার কোন ইচ্ছা নেই আল্লাহর ইচ্ছার আমি আমাকে অধীন করে দিলাম রসুল্লাহর সুন্নার আমি আমাকে অধীন করে দিলাম এটাই মুসলমানের পরিচয় ইসলাম মানুষের বিশেষ গুণের কারণে তার বিশেষ মর্যাদার স্বীকৃতি দেয় বিশেষ যোগ্যতার কারণে তার বিশেষ মর্যাদা এটার স্বীকৃতি ইসলাম দেয় যেমন একজন ব্যক্তি ইমানকে গ্রহণ করেছে সে বিশ্বাসী আর অপর একজন ব্যক্তি বিশ্বাসী না সে ইসলামকে গ্রহণ করে নাই এই দুইজন ব্যক্তি সমান أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات আপানা জালুল মুসলিমিন আকাল মুজরিমিন মালাকুম কাই ফাতাহকুমুন আল্লাহ কোরআনে করিমের মাঝে বলতেছেন আপানা জালুল মুসলিমিন আকাল মুজরিমিন আপানা জালুল মুসলিমিন আকাল মুজরিমিন মালাকুম কাই ফাতাহকুমুন এটা তোমাদের কেমন হিসাব এটা তোমাদের কেমন বিচার এটা তোমাদের কেমন ফয়সালা যে আমি আল্লাহ একদিন সুবিচারক হিসেবে আমি আমার বান্ধবের মাঝে যারা আমার আনুগত্যশীল যারা আমার হুকুমের কাছে নিজেকে নাস্ত করে দিয়েছে আর যারা আমার হুকুমের অবাধ্যাচরণ করেছে অন্যায় ভাবে আমার পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করেছে আমি সকলের সাথে একই আচরণ করব এটা কেমন চিন্তা এমন চিন্তা তুমি কিভাবে করলে আপনার জালুল মুসলিমিন আকাল মুজরিমিন আমার কাছে একজন মুসলিম আর একজন মুজরিম একই সমান একজন মুসলিমের মর্যাদা আর একজন মুজরিমের মর্যাদা আমার কাছে সমান এটা কিভাবে হতে পারে মালাকুম কেইপাতা আক্রমণ কি হলো তোমাদের বিচার বিবেচনার তোমাদের বুদ্ধির তোমরা এমন ফয়সলা করছো এমন ভাবনা তোমরা ভাবছ আম তারা জিতারা হুসাইয়াতি আমানু আমি তাদের সাথে সেই আচরণ করব যারা ইমানকে গ্রহণ করেছে সত্তার জীবনকে যাপন করেছে আমি আল্লাহর কাছে তারা সমান প্রতিদান পাবে তারা কি এই ভাবনা ভাবে তারা এই ভাবনা ভাবে আল্লাহ প্রশ্ন করতেছে ইমান গ্রহণ দ্বারা একজন ব্যক্তির মর্যাদা বেড়ে যায় এই মর্যাদার স্বীকৃতি ইসলাম দেয় এলেম অর্জন দ্বারা একজন ব্যক্তির মর্যাদা বেড়ে যায় هل يستوي الذين يعلمون والذين لا يعلمون هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ বলতেছেন যারা জানে যারা জানে না যারা আমার পরিচয় আমার রসুলের পরিচয় ইমানের জ্ঞান যারা অর্জন করে আর যারা ইমানের জ্ঞান অর্জন করে না তারা কি সমান প্রশ্ন করতেছেন সমান একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা একজন জ্ঞানহীন ব্যক্তির উপর এই মর্যাদার স্বীকৃতি ইসলাম দেয় কিন্তু মানবীয় দায়িত্ব অধিকার আল্লাহর আইন এবং আল্লাহর বিচারে ইসলাম সমস্ত মানুষের মাঝে সাম্য এবং সমতা এবং সমান অধিকারের শিক্ষা দেয় একজন জ্ঞানী ব্যক্তি তার মর্যাদা অনেক একজন মূর্খির উপর একজন আলিমের মর্যাদা একজন গাইরে আলিমের উপর এটা বিশেষ একটা মর্যাদা সে রাখছে কিন্তু আল্লাহর বিচারে সবাই সমান আল্লাহর বিচারে একজন মুসলিম একজন অমুসলিম সমান আল্লাহর বিচারে একজন পুরুষ একজন নারী সমান আল্লাহর বিচারে একজন আলেম একজন গাইরে আলেম সমান হুকুমের ক্ষেত্রে ঠিক যেমন সমান বিচারের ক্ষেত্রে একইভাবে সমান যা ইনসাফ সকলের জন্য ইনসাফ যা জুলুম সবার উপরে জুলুম একজন আলিম যদি অপরাধী হয় একজন ইমানদার যদি অপরাধী হয় অপরাধী হিসাবে তাকে সেই শাস্তি পেতে হবে এই অপরাধী যদি একজন কাফের অপরাধী হয় যে শাস্তি তাকে পেতে হবে এটা এমন একটা শিক্ষা ইসলাম মুসলমানদেরকে এমন এক শিক্ষা দেয় যে শিক্ষার বিচার ব্যবস্থায় যে শিক্ষার হুকুম হুকুম এবং আদেশ এবং নিষেধে সমস্ত মানুষ এক আল্লাহর বান্দা হিসেবে সমান সেই ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন ইমানদার তার মর্যাদা আছে তার সম্মান আছে কিন্তু এ সম্মানকে পুঁজি করে এই মর্যাদাকে পুঁজি করে সে পারে না একজন অমুসলিমের উপর নির্যাতন করতে একজন অমুসলিমকে আঘাত করতে ইসলামের শিক্ষা শাসক মর্যাদার অধিকারী নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস ইসমাউ আসিউ وإن بلي তোমরা তোমাদের শাসকের আনুগত্য করো যদি কুচ্ছিত চেহারার হাফসি কোন হাবসি কেউ তোমাদের উপর শাসক নিযুক্ত করে দেওয়া হয় তোমরা তার কথা শোনো তার আনুগত্য করো السلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله রাষ্ট্রের মর্যাদা রাষ্ট্রের সম্মান এটা স্বীকৃত কিন্তু এ সম্মানকে পুঁজি করে এই ক্ষমতাকে পুঁজি করে রাষ্ট্রশক্তি তার জনগণের উপর কোন ধরনের নির্যাতন করবে ইসলাম এ নির্যাতনকে কোনোভাবেই বরদাস্ত করে না ঠিক এমনি ভাবেই ইসলামের ইমানের শিক্ষায় শিক্ষিত একজন ইমানদার দ্বারা একজন অমুসলিম সে আঘাতের শিকার হবে ইসলাম এটাকে কোনোভাবেই বরদাস্ত করে না ইসলাম তো মানবতার জন্য এত বড় এক নিয়ামত যে ইসলামের ঘোষণা ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ইসলামের ইনসাফ পূর্ণ আইন ইসলামের ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা এটা তো এমন এক নিয়ামতি বিচার ব্যবস্থা এমন এক ইনসাফি বিচার ব্যবস্থা নবী যুগ সাক্ষী ইসলামী খেলাফতের স্বর্ণালী অধ্যায় সাক্ষী যেই পৃথিবীর বিধর্মীরা পর্যন্ত তাদের যাবতীয় সালিশ আর নালিশ নিয়ে তারা ইসলামী খলিফাদের দাঁড়ে দাঁড়ে এসে তারা সুবিচার প্রার্থনা করেছে কোরআনে কেরিমের মাঝেও মহান রব্বুল আলমিন এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করছেন এই ইসলামে অমুসলিমদের অবস্থা ইসলামের সম্প্রীতি ইসলামের ক্ষমতা ইসলামে মানুষে মানুষের যে সাম্যতা এই নীতিমালা যদি আজকের মুসলমানদেরকে বুঝতে হয় তো মুসলমানদেরকে কোরআন ধরতে হবে হাদিস ধরতে হবে আজকের মুসলমান শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে পরিকল্পিত ভাবে তাদেরকে দূরে দূরে সরিয়ে ফেলার কারণ আজকে নানা ধরনের অপপ্রচার দ্বারা আজকে মুসলমানদেরকে ইসলামের বিপক্ষে আজকে মুসলমান বাবা মার সন্তান ইসলামের ব্যাপারে নানা ধরনের অপপ্রচার আর কুচ্ছ রটনার মাঝে তারা চূড়ান্ত ভাবে নেতৃত্ব দিচ্ছে হচ্ছে না এটা কারণ কি ইসলামের সহি শিক্ষা থেকে তাদেরকে কোরআন এবং হাদিসের সহি শিক্ষা থেকে তাদেরকে দূরে সরিয়ে গল্পে গল্পে এমন এক ইসলাম তাদেরকে শেখানো হচ্ছে যে ইসলামের সাথে নবী যুগের সাহাবা যুগের ইসলামের কোনো যোগাযোগ নেই ইসলাম ইসলামী মুসলিমদের যে মর্যাদা অমুসলিমদের যে অধিকার একজন মুসলমানের যে অমুসলিমের সাথে সম্প্রীতির সম্পর্ক ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন ইমানদার ব্যক্তির একজন অমুসলিমের যে আমানত এই আমানত রক্ষার দায়িত্ব এটা যদি আমরা দেখতে চাই কোরআনে করিমের আয়াত সাক্ষী ফালা ওরব্বিকাল মিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما এই আয়াত নাজিলের প্রেক্ষাপটটি একটু খেয়াল করে শোনার চেষ্টা করেন ইমানের দাবিতে মিথ্যুক এক মুনাফেক তার নাম হলো বিচির মদিনার এক ইহুদির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল দ্বন্দ্ব যখন চূড়ান্ত রূপ ধারণ করল দ্বন্দ্বের এক পক্ষে মুসলিম নামধারী বিচির আর অপর পক্ষে ইহুদি তো দ্বন্দ্ব যখন চূড়ান্ত পর্যায়ে ইহুদি প্রস্তাব করল ঠিক আছে ফয়সালার জন্য মীমাংসার জন্য তোমাদের নবীর কাছে চলো কিন্তু মুনাফিক বিশির সে প্রস্তাব দিল না ফয়সালার জন্য আমরা না আশরাফের কাছে চলি ব্যাপার কি একজন নামধারী মুসলমান বিচারের জন্য সে তো আসবে রসুল্লাহর কাছে আর ইহুদি যে ইসলামকে বিশ্বাস করে না রসুল্লাহকে নবী মানে না সে নিয়ে যাবে তার সর্দার কাবিব না আশারফের কাছে এটা হওয়া উচিত ছিল না কিন্তু হয়ে গেল তার উল্টা যে ইহুদি ফয়সালার জন্য আসতে চাচ্ছে রসুল্লাহর কাছে আর মুনাফেক নামধারী মুসলমান বিশির সে ফয়সালার জন্য যেতে চাচ্ছে কাবিবরা আশরফের কাছে কারণটা পরিষ্কার যে রসুল্লাহর বিচার ইনসাফের বিচার কিন্তু না আশরাফের বিচার ঘুষের বিচার না আশরাফকে টাকা দ্বারা কেনা যায় কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহকে টাকা দ্বারা কেনা যায় কেনা যায় আর ইহুদি বুঝতে ছিল আমি হকের উপর আসি ফয়সালাটা আমার পক্ষে আসবে এই সোনালি যুগে বিধর্মীরা ইসলামকে গ্রহণ করে নাই কিন্তু বিচারের জন্য ইসলাম ইসলামের নবীর দ্বারস্থ হইছে যে আপনি বিচার করে দেন আপনার বিচার মানুষ আপনার বিচার মানে এই ইহুদির অনর অবস্থানের কারণে শেষ পর্যন্ত সেই মুনাফিকের বিচার নিয়ে আসতে হল রসুল্লাহর কাছে উভয় পক্ষের অভিযোগ শোনার পর রসুল্লাহ সাল্লু আলহি মানবতার ইনসাফের পতাকাবাহী তিনি ইনসাফি ফয়সালা দিলেন ইহুদির পক্ষে মুসলমান সরকারি দলের সদস্য হওয়ার পরেও পক্ষে ফয়সালা পাইছে স্বাভাবিক ভাবেই মুনাফেকের পছন্দ হয়নি আমি মুসলমান আর সে হলো ইহুদি রসুল্লাহর কাছে আসলাম বিচারের জন্য মুসলমান হিসেবে বিচারটা তো আমার পক্ষে করা দরকার ছিল কিন্তু আমার পক্ষে বিচারটা হইল না সেই বিচারটা মাইনা নিতে না পাইরা সেই হুদিরে বলল না আমি এখনো বিচার মানি না চলো আবু বকরের কাছে যাই তো রসুল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে মোনাফিক বিশির ইহুদিকে নিয়ে আবু বকরের দ্বারস্থ হইল যে আমাদের মাঝে এই ধরনের দ্বন্দ্ব হয়েছে রসুল্লাহর কাছে যাওয়ার পর উনি এই ফয়সালা দিয়ে দিতে আপনি একটু বিবেচনা করে দেখেন ফয়সালাটা কি এইটা হওয়া ঠিক আছে ইনসাফের প্রতীক হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু রসুল্লাহর ঘোষিত রায়কে সঠিক ঘোষণা করলেন ওইটাই সঠিক মোনাফিক দেখলো আবু বকরের কাছে আসলাম লাভ হইল না উনি ইহুদির পক্ষেই মত দিলেন এইবার অনেক চিন্তা করে বাছাই করলো উমরের কাছে যাই উমর কঠোর স্বভাবের অধিকারী সেই ইহুদির আর এই বিধর্মীদেরকে কোনোভাবেই উমর ছাড় দিবে না ইহুদিকে নিয়ে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুর বাসায় চলে গেলেন বাসায় যাওয়ার পর হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুর কাছে নতুন ভাবে সেই অভিযোগ সেই মামলাটাকে আবারও আপিল করা হল শুরুতেই হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু জানতে পারলেন যে এই মামলার শুনানি রসুল্লাহর দরবারেও হয়েছে এমনকি আবু বকর সিদ্দিকের দরবারেও তার বাসাতেও এই মামলার শুনানি হয়েছে রসুল্লাহর ফয়সালা সে মানতে সম্মত না ইহুদি রসুল্লাহকে জানালো ইহুদি উমরে ফারুককে জানালো সে এই বিচার নিয়ে রসুরুল্লাহর কাছে গেছে রসুরুল্লাহ ফয়সালা দিছে মানতে রাজি আছে তারপর আবু বকর তার কাছে যাওয়ার পরও একই ফয়সালা আসছে এখন আপনার কাছে আসছে হজরত উমরে ফারুক জিজ্ঞাসা করলেন তার কথা ঠিক তুমি রসুরুল্লাহ রহিনে গেছিলাম গেছিলাম ঠিক আছে থাকো আমি আসতেছি আমি আসতেছি হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানহু ঘরে গেলেন ঘরে যাওয়ার পর নিজের তরবারিটাকে হাতে নিলেন তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে মোনাফেকের গরদানে তরবারির আঘাত করে তাকে সুস্পষ্ট ভাবে বলে দিলেন যে রসুল্লাহর ফয়সালা মানতে রাজি না আমি উমরের কাছে তার ফয়সালা তার গর্দানে আঘাত করা এটা উমরের ফয়সালা ঘটনা পরিষ্কার বুঝতে হবে ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহর শিক্ষা কি ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের শিক্ষায় আলোকিত আবু বকরের বিচার কি ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের শিক্ষায় আলোকিত ওমরের ফয়সলা কি ছিল যে ইসলাম একজন অমুসলিমের সাথে নেই বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনে মুসলমানের গর্দানে আঘাত করে এইটাই ইসলামের ইনসাফ এটি ইসলামের ইনসাফ ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম একজন মুসলিম যদি জুলুম করে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তার কোনো মাপ নাই যে মুসলিম হলে সাতক্ষণ মাপ অমুসলিম হলে সাতক্ষণ পাপ এই শিক্ষা ইসলাম দেয় এই শিক্ষা ইসলামের শিক্ষা না যেটা পাপ এটা মুসলমানের জন্য পাপ যেটা পাপ এটা অমুসলিমের জন্য পাপ যেটা মাপ মুসলমানের জন্য মাপ যেটা মাপ এটা অমুসলিমের জন্য মাপ ইসলামী আইন এবং বিচার ব্যবস্থায় মুসলিম অমুসলিম সমান রাজা প্রজা সমান ধনী গরিব সমান আমির ফকির সমান অপরাধের জন্য একজন প্রজার যে শাস্তি হয় ইসলামে অপরাধের জন্য একজন রাজাকেও সেই শাস্তি মাথাতে নিতে হয় অপরাধের কারণে একজন দরিদ্রের যে শাস্তি হয় অপরাধের কারণে একজন ধনীকেও ঠিক সেই শাস্তি মাথা পেতে নিতে হয় কারণ ইসলাম এই পৃথিবীর মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেছে আল্লাহ তালা ইসলামকে মানবতার মাঝে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য মানুষে মানুষে সমান অধিকার প্রতিষ্ঠার জন্য বিভাজন মুক্ত একটা বিভক্তি মুক্ত একটা সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ তালা ইসলামকে পৃথিবীবাসীর জন্য মানবতার জন্য মনোনীত করেছেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালানহুর আঘাতে মুনাফেক বিশিরের মৃত্যু ঘটল ঘটনা এখানে শেষ হয়ে গেল ঘটনা তো শেষ না মুনাফেকের পরিবার দরবারে বিচার নিয়ে আসলো ওমর তো হত্যার আসামি মামলা হয়ে গেল রসুরুল্লাহর দরবারে উমরের বিপক্ষে মুসলমান হত্যা কারণ ডিসির মুসলমানের দাবিদার ছিল তো ইমান গ্রহণ করছে না ইমান গ্রহণ করছে তো মুসলমানের দাবিদার ছিল তার পরিবার রসুল্লাহর দরবারে বিচার নিয়ে আসলো হজরত উমরে ফারুকের বিপক্ষে হত্যার অভিযোগ পূর্ণ মদিনার পরিস্থিতি থমথমে হজরত ওমরে ফারুক আসামি তাও হত্যা মামলার আসামি রসুরুল্লাহর দরবারে উমরে ফারুককে জিজ্ঞাসাবাদ করা হলো উমর কি যুক্তি তোমার হজরত উমরে ফারুক যুক্তি দেখালেন যে আপনার মীমাংসাকে প্রত্যাখ্যান করে মোরতাদ হয়ে গেছে মোরতাদ হিসেবে এই ছিল আমার ফয়সালা এখন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালুর পক্ষে সাক্ষী দিবে কে কে সাক্ষী দিবে পুরাণে করিমের আয়াত নাজিল হইল মহান রব্বুল আলমিনের তরফ থেকে ফালা ও রব্বিকালা ইউমিনুন আল্লাহ তালা বলতেছেন ওয়ারাব্বিকা আমি আল্লাহর কসম আমি রব আল্লাহর কসম লাইমিনুন কে বলেছে বিশির মুসলিম বিশির মুসলিম কে বলে আল্লাহ বলতেছেন লাই ও মেনুন সে মুমিন না সে মুমিন না সে মুমিন না কারণ একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকে যতক্ষণ পর্যন্ত মুসলমান হওয়ার পর আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া সংবিধান রসুল্লাহর দেওয়া আইন এই আইনকে সে নিরঙ্কুশ আইন হিসেবে মেনে নেয় ততক্ষণ পর্যন্ত মুসলমান মুসলমান থাকে কিন্তু সেই মুসলমান যখন রসুল্লাহর ফয়সালাকে আল্লাহর ফয়সালাকে কোরআনের ফয়সালাকে প্রত্যাখ্যান করে কোরআন আল্লাহ রসুলের ফয়সালাকে প্রত্যাখ্যান করার পর এ মুসলমান আর মুসলমান থাকে না লাইও মেনুন আল্লাহ বলতেছেন লাইও মেনুন রাব্বিকা আপনার প্রতিপালক আল্লাহর কসম লাইও মেনুন সে মমিন না সে মমিন না সে মমিন না হাত্তা ইউ হাকিমুকা ফিমা তাদের পরস্পরের বিবাদের ফয়সালার জন্য তারা রসুরুল্লাহকে হাকিম মানে না রসুরুল্লাহকে মীমাংসাকারী মানে না সে কিভাবে মুমিন হয় যুক্তি দেখাচ্ছে তারা আপনি রসুল্লাহর তরফ থেকে যে ফয়সলা হয়েছে তার ইমানের দাবির সত্যতা প্রমাণে তাকে আপনার এ ফয়সালার অধীন করে দিতে হবে এইটাই ইমানের দাবি এইটাই মুসলিম হওয়ার পরিচয় কোরআন সমস্ত মুসলমানদেরকে ডাকতেছে প্রবেশ করো তোমরা সবাই প্রবেশ করো তুমি রাজা হও তুমি প্রজা হও তুমি আলেম হও আর তুমি মূর্খ হও তুমি শিক্ষিত হও আর তুমি অশিক্ষিত হও তুমি ধনী হও আর গরিব হও তুমি দশতলার হও আর তুমি গাছতলার হও তুমি কুরাইশি হও আর গাইরে কুরাইশি হও তুমি আরবি হও আর আজমি হও সকলের ক্ষেত্রে কোরআনের এক হুকুম ওদ সবাই প্রবেশ করো ইসলামে কাপা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ কর ইসলামে তোমাকে শতভাগ প্রবেশ করতে হবে যে আমি ইসলামের এবাদত পদ্ধতি মানি আমি ইসলামের বিচার পদ্ধতি মানি আমি ইসলামের পারিবারিক আইন মানি আমি ইসলামের উত্তরাধিকার আইন মানি আল্লাহর দেওয়া যে সমস্ত পারস্পরিক হক সম্বলিত বিধান আছে আমি সমস্ত কিছুকে মানি এটা মুসলমানের পরিচয় তাই আল্লাহর দেওয়া ইনসাফি জীবন ব্যবস্থা এটা মানবতার জন্য সবচেয়ে বড় উপহার এটা আমাদেরকে এইটার উপলব্ধি আমাদের থাকতে হবে আমরা যদি আল্লাহর দেওয়া এই ইনসাফি ইসলামী জীবন ব্যবস্থা থেকে বিচ্ছিত হই তাহলে এটা আমাদের জন্য এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা যদি ইসলামকে ছেড়ে দেই ইসলামকে ছেড়ে দেওয়া ইসলাম থেকে বিচ্যুত হওয়া আল্লাহর কোন বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করা আল্লাহর কোন বিধানের ব্যাপারে বিধানকে প্রত্যাখ্যান করা কি কারণে করি যে কোনো কারণে হোক নিজের জানের মহব্বতে পরিবারের মহব্বতে দলের মহব্বতে দেশের মহব্বতে জনগণের মহব্বতে সমস্ত কিছুর সেইতে মহব্বত তো বেশি থাকতে হবে কার আল্লাহ কোনো কিছুর মহব্বতে আল্লাহ তালার দেওয়া বিধান এই বিধানের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা যাবে এরকম করা যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার সেই অনুযায়ী জীবনের সর্বক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমী